কোন পথ শান্তি না কোন পথ মুক্তি না শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামায় ছুটে আয় সে পথে ইসলামায় ছুটে আয় কোন পথে শান্তি না কোন পথে মুক্তি না মুক্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামাই ছুটে আয় সে পথে ইসলামাই ছুটে কোন পথে শান্তি না দেখেছি সরকারকে আর টেকার পেয়েছি অশান্তি আর হাহাকার দেখেছি সরকারকে আর টেকার পেয়েছি অশান্তি আর হাহাকার দেখেছি সরকারকে আর টেকার পেয়েছি অশান্তি আর হাহাকার দিয়েছি স্লোগান দেখেছি অভিযান দিয়েছি স্লোগান দেখেছি অভিযান দিয়েছি স্লোগান দেখেছি অভিযান হয়েছি বারবার শুধু নিরুপায় হয়েছি বারবার শুধু নিরুপায় কোন পথে শান্তি না কোন পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামায় ছুটে আয় সে পথে ইসলামায় ছুটে আয় কোন পথে শান্তি না দেখেছি ভোটার নোটের গুণাগুণ রাজনীতির ছলে বিবেক মানুষ খুন দেখেছি ভোটার নোটের গুণাগুণ রাজনীতির ছলে বিবেক মানুষ খুন দেখেছি ভোটার নোটের গুণাগুণ রাজনীতির ছলে বিবেক মানুষ খুন থেকেছি নির্বিকার হয়েছি বেকার থেকেছি নির্বিকার হয়েছি বেকার থেকেছি নির্বিকার হয়েছি বেকার কেটেছে দিনগুলো অস্থিরতায় কেটেছে দিনগুলো অস্থিরতা কোন পথে শান্তি না কোন পথে মুক্তি না শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামাই ছুটে আয় সে পথে ইসলামাই ছুটে আয় কোন পথে শান্তি না কোন পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামাই ছুটে আয় সে পথে ইসলামাই ছুটে আয় কোন পথে শান্তি না